নবী মোরে তিমি হয়ে বারোই রবি উলাওয়ালে মায়া মিনার কোলে দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি উলাওয়ালে মায়া মিনার কোলে বিশ্ব নবী আসিল দেখো নিশ ঘরেতে সেই ঘরেতে প্রদীপ জলার তেল ছিল না রাতে আবদুল্লা রূপা তার কুঠিরে শিশু নবিরয় পড়ে সবাই আসে দেখে নবীকে যাই ছেড়ে চলে কেউ না আসে নবীকে মোর বুকে তুলে নিতে কেন পিতা তো নাই এর প্রতিদান নেব কার থেকে ও গো ছুটে আসেন মা হালিম গো ছুটে আসেন মা হালিমা নবীর কথা শুনে স্বামীকে বলে যাই চলো আমিনার বাড়িতে স্বামী বলে কি হবে পেলে তুমি ছেলেকে হালিমা বলে এর প্রতিদান চাইব খোদার কাছে এ দুনিয়ার দুনিয়ার দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি উলাও আলে মায়া মিনার কোলে শিশু নবীর নিয়ে চলে ছুটে ছুটে সওয়ারি পথের মাঝে মাহালি মার বুকু হয় ওই ভারী শিশু নবীর নিয়ে চলে ছুটে ছুটে সওয়ারি পথের মাঝে মা হালিমার বুকু হয় ওই ভারী সেই পথেতে ছিল যত যাত্রী সওয়ারি সবাইকে পেছনে ফেলে উঠু যাই তাড়াতাড়ি বলে সাথীরা ও হালিমা বলে সাথীরা ও হালিমা নতুন উঠ নিলে নাকি হালিমা বলে সেই উঠনি এ ছুটে খোদার কুদরতি এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি উলাওয়ালে মায়া মিনার কোলে নবী আসারু সাথে সাথে হালিমার ঘরে খোদার সিলাই ঘর গেল তার বরকতে ভরে সেই ঘরেতে এত বরকত দিল খোদা ঢেলে থেরি কষ্ট হালিমা গেল সব ভুলে ও গো নবী সোনার ছবি ওগো দয়ার নবী সোনার ছবি মোর হজরতে মোহাম্মদ হালি বুকে ভেঙেছে আজকে খুশির বাঁধ এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি লাও আলে মায়া মিনার কোলে হালিমার বাড়িতে যত উঠ ছাগল ছিল খোদারি সারাই স্তনে সব দুধু ভরে গেল নবীজির সোনা বকি আমি বরকতের কথা হালিমার মরা খেজুর গাছে গজাই নতুন পাতা এ দুনিয়ার দুনিয়ারে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি আলে মায়া মিনার কোলে নবীকে কোলে নিয়ে হালিমা দেয় বুকেরি দুধ বাম দিকের স্তনে নবী না লাগাই মুখ নবীকে কোলে নিয়ে হালিমা দেয় বুকেরি দুধ বাম দিকের স্তনে নবী না লাগাই মুখ বারে বারে দেখেন হালিমা যখন এই রূপ কেন বাছা মোর খাচ্ছে না কো বুকের দুটি দুধ ও গো চিন্তা করেন মা হালিমা ও গো চিন্তা করেন মা হালিমা এই মনে কর শরীরে বুঝি রোগ ধরেছে যাই ডাক্তার ঘরে ডাক্তার বলে শরীরে তোমার কোন রোগ নাই হালিমা বলে খোদা গো তুমি দাও বলে উপায় এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি উলাওয়ালে মায়া মিনার কোলে হালিমার ছেলে ছিল আবদুল্লা তার নাম তাই তো নবীজি বাম দিকের স্তন করেনি পান হালিমার ছেলে ছিল আবদুল্লা তার নাম তাই তো নবীজি বাম দিকের স্তন করেনি পান নবী এসে গড়েছে দেখো শান্তির সোপান তবে আজ কেন বইছে গোহে থাই অশান্তির বান তাই বলি আমি ও মুসলমান তাই বলি আমি ও মুসলমান সোন দিয়াম মন কোরআন হাদিসকে মেনে চলো বইবে খুশির বান এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি ওলাওয়ালে মায়া মিনার কোলে ইনসাফ করে দয়ার নবী মায়েরি কোলে তাই ভাইয়েরই হক মায়েরই দুধ খেলো না ভুলে ইনসাপ করে দয়ার নবী মায়েরই কোলে তাই ভাইয়েরই হক মায়েরই দুধ খেলো না ভুলে নাই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে নবীরা দর্শ মেনে চলো ফল হবে তাতে এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি ওলাওয়ালে মায়া মিনার কোলে দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই রবি ওলাওয়ালে মা আমিনার কোলে